আনাস ইবনু মালিক রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হে আল্লাহ আখিরাতের জীবনই প্রকৃত জীবন হে আল্লাহ আনসার ও মুজাহিরদের কল্যাণ করুন কাতাদাহ রহমাতুল্লা আলহি আনাস রদিল্লাহ তালাহ্ন সূত্রে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম হতে এরকম বর্ণনা করেছেন তিনি বলেছেন যে আল্লাহ আনসারকে মাফ করে দিন